তোমার প্রিয় উপরে কাজ করে তার বিরুদ্ধে তুমি ময়দানে নেমে আসো তুমি না ফেরত তার আল্লাহ বলে আমাদের কাছে পরিচয় একটা আপনি চাইতে চাও তো করা ব্যতীত কারো জীবনের পরিচয় আমাদের কাছে নাই আর যদি করে তো সমাজের নিকৃষ্ট থেকে নিকৃষ্ট ব্যক্তি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কয়েকটা দৃষ্টান্ত হাবিব থেকে নিয়ে আসবো হাবিব থেকে ইফতা কাহিনী আমি পছন্দ করি না হাবিব নিয়ে এত ইফতা কাহিনী রয়ে গেছে যে বাইরের ইফতা কাহিনী বলা ইফতা কোথায় ঠিক এত চিন্তা কাহিনী রয়ে গেছে হাদিসের কোরআনে ওইখান থেকে ইতিহাস দেখি আল্লাহ বলে আমার পরিচয় আমাদের কাছে দুনিয়ার গুণবন্ধ মিশিয়ে দিলাম কোন সোসাইটির মিশিয়ে দিলাম কোন এরিয়ার মিশিয়ে দিলাম কোন সম্পর্কের মিশিয়ে দিলাম মৃত্যুর উঠে থাকলেই দামি হবে এমন কিছু আমাদের কাছে নিয়ম নাই দুর্মানার মোহাম্মদ রসুল্লাহ তোর মকাম কোথায় তার মর্যাদা কোথায় শেষ কোথায় আল্লাহর কাছে তার মর্যাদা সেবা সেবা সেবা দায়ী ছিল দায়ী ব্রাহ্মণরা কোনো বাচ্চাই তোমার হাতের উপর দিয়ে জমিনে আসলো যখন মহাপুরুষ রসুল্লাহ আসলে ছিল তুমি ছিল ভিতর থেকে ওয়াশ করে বের করতেছিল ওয়াশ উঠলা হেরা উঠলা বলতে লাগলা আর কিবা চেষ্টা ফিরা গেছে মারা মা খান নিজের বললে আমি বুঝি নাই চেষ্টার থেকে সোজা উঠছে আর উঠা সাহায্য দান করে আকাশের দিকে উঠাইছে আর দূরের রাস্তার কাজ দেখতেছিলাম আর আশ্চর্য হইতেছিলাম এটাই বুঝবাচ্চা এটা বুঝবাচ্চা কিছুক্ষণ আঙ্গুল উঠে আসছে আবার স্বাভাবিক ক্রিয়া করছে আর তুলতে দেরি আমি তুলে নিতে দেরি হয় নাই তুলে তুলে নিচ্ছি আমার ঘরের সাত সাজা গেছে মেয়েদের একটা সূত্র আমার ঘরের ভিতরে ঢুকছে দুইটা পুরো ঘরকে আচ্ছন্ন করা হয়েছে আর উপর থেকে আওয়াজ আসবে হাত আসছে ليمحتك الإخلاص له مكارك المجد ومضارعها شروط الشخص بعنوانه حتى يعلم الناس باسمه ولعبه شروط الزوج بعنوان على الزنا ولدانه لكن شروط الزوج المحتك الإخلاص برعاته حافظوا عليه كل روحان شروط الروحان زوج الشرك ليمحتك منه والرجولة له من الملائكة والجن والإنس والأرض والخير شروط الصالح தலைவரோட வந்தீங்களா குட் குட் குட் இது கேட்டா ஒரு குச்சைக்கு இன்னொரு மணிக்கு சொல்றீங்க அது கேட்காது আবার يقول حتى القمر يكنيني চাঁদ আমাকে কাজ শুনাই দিচ্ছিল ওই হাফিনি আমাকে শব্দ শুনাই দিচ্ছিল অয়ম নামুনি মিলাল মুদ্রা আমাকে কান্না থেকে বিরত রাখতেছিল আমি যেন আকালি আমি কাঁদলে আমার মাছ বন্ধ হবে এই জন্য চাঁদ আমাকে কাজ শোনায় নাইকা নাইকা শব্দ শোনায় আমাকে থাকে না চিল্লাম মোহাম্মদ চিল্লাম না ওই চিল্লাম না চিল্লাম না এইখানে খবর এইখানে শেষ না ইবনেকে আমি আপনাদেরকে বুঝাবো ইবনেকে মোহাম্মদ রসুল্লাহ মাকাম আপনাদের সামনে নিয়ে আসবে জীবনটা বিসর্জন দিয়ে আসবে জীবনটা কে হবে আমি খিলাফ করতে রাখাল ছিলাম আমি খিলাফ করতে রাখাল ছিলাম আমি উন্নতকে উঠে দাঁড়ায় রাখছি আমার করে আমার উন্নতি কে বুকে দাঁড়ায় রাখবে কে আমার উন্নতের রাখাল হবে কে আমার উন্নতের কাজ করবে আমার করে আমার উন্নতি কি হবে তোমরা গেছে তোমরা আসলে বলতে আল্লাহ বলতে না আল্লাহ আপনার উন্নতি একা থাকবে না একা থাকবে না আপনি নাই তো আল্লাহ আপনার উন্নতির সাথে আছে করা হল আপনার যদি কেউ করে মানুষের গুরু না কেন গুরু না কেন আল্লাহ পরিচয় পাবে আর যদি কি করবে না করলো আল্লাহ তাকে ভাগ পাবে আর যদি কিছু না করলো তাই গুরু না কেন আল্লাহ পরিচয় এই কথা হায় আমার ভিতরে শক্তি নাই আপনাদের হায় আমি দেখেছি আপনাদের বুঝে বাবা আমাদের ভিতরে ভাবনা আমাদের ভিতরে বিবাহ আমাদের ভিতরে আপনাদের ভুল নাই আপনাদের মহাপ্রভ নাই আপনাদের ঝগড়া আছে আপনাদের আছে এরকম আল্লাহ যে জীবন বাড়াবে আল্লাহ আমার তোমার ওই কবর থেকে উঠে কিছু বলবে কবর থেকে উঠে হাইলাকে আমাদের মানে গেলে হোকাতা হোকাতা তোমার চিন্তা আমাদের মানে আল্লাহ আপনারা বাঁচাবে আল্লাহ একটা আদা সুরা মেরা একটা কাম করে বলে সুরা একটা আদা আমি সমস্ত জমিদেরকে করবে আল্লাহ আব্বা আমাদের একটা আছে আল্লাহ ভাড়া মানবে আমার পয়দা করবে তুলে পয়দা করবে আল্লাহকে পয়দা করবে সমগ্র জগৎকে পয়দা করবে হয় جل جلاله ولله الاسماء الحسنى واجبوا بما الى ربنا একত্রিত হব হাত হাত কবে করে আসবো শহীদ হয় শহীদে মারা গেছে উপরে তাকাইতেছে উপরে তাকাইতেছে উপরে তাকাইতেছে উপরে তাকাইতেছে ছাত্রদের দলে খুব কাটতেছে গ্রাউন্ড আছে আমার খুনিও যাবে আপনারা যাবে জালিম নজরায় গরিব গরিব গরিব গরিব ও গরিব হাদিসের হিসাব বাবা হিসাব কিসের হ্যাঁ, আল্লাহ শুনলে আল্লাহ শুনলে আল্লাহ শুনলে ফেরেস্তাকে জিজ্ঞাসা করবে মান হুয়া ইয়াকুলুন ওয়া হুয়া আলামু জানে তারপর জিজ্ঞাসা করবে আর তারা কি বলে ফেরেস্তারা বলবে মা সারা উপকার আনসারুল হিসাব বলে দিব না আল্লাহ বলছে ফাতালু জিজ্ঞেস করো কেন হিসাব দিবে না ইয়ৌমাল হিসাব আজকে হিসাবের দিন আবার কেন হিসাব দিবে না জিজ্ঞেস করো ফেরেশতারা জিজ্ঞেস করে কেন হিসাব দিবে না لما أعطانا الله مالا مالك لنا والذي كبر مالك لنا مالك لنا পার্টি তো নেই পার্টি ছিলেন পার্টি পার্টি ছিল পার্টি ছিল আল্লাহ বললে তোমার কাজ করবো এরা স্বাস্থ্য বলছে মান মনে করে দিই না আমাদের রাস্তায় যায় বলে করবো ওই মানুষ আল্লাহ কি লইলা কি কইলা আর বলল কি তুমি কইলা সত্য তারা তো তোমার কোনো কইলা দিতে কইলা কেমন এই জন্য বলে তুমি অনেক উচ্চ দিব কুত্তার কিন্তু কিন্তু কিন্তু কিন্তু কিন্তু কিন্তু কিন্তু জীবন ভরা আমি ওই ব্যক্তিকে দিব না যাকে চাইলেই আসলে দুনিয়াকে বুঝায় দিচ্ছে চাইলে এজন্য জীবন করার জন্য আর করতে পারলে কে দৌড় লাগাবে আর করার আশ্বাস লম্বা চূড়া পুরো একটা হইল আল্লাহ আরেকটা হইল নদীর আল্লাহ রসুল নবী সুন্নত এই জন্য আমি বলি দুটা কথা বলে থাকি সব জায়গায় আমার বেশি দরকার নাই কম কর্মবড় ক্ষুদ্র কর্মবড় ক্ষুদ্র কিন্তু আল্লাহ মর্জি মোতাবেক আল্লাহ মর্জি আর আল্লাহ দেখলাম দুটা যখন এক হয়ে গেছে আল্লাহ পাঠ করে দিয়া চিরদিনে কর্ম কি কর্ম সারা হাত এক বিনিময়ে কি করছেন কিনে মেরে কিন্তু প্রতিরোধ টাকাটা করে কিন্তু এখানে আল্লাহ গর্জির বিরুদ্ধে ছিল কাছে জীবন ভরা আমি তালাশ করব আমার নবীর যদি নবীর সুন্দর অনুযায়ী হয় তাহলে কর্ম বেশি দরকার নাই অল্প কর্ম শিখলে আর যদি কর্ম পাহাড় পরিপূর্ণ হয় নবীর সুন্দরের বিরুদ্ধে যদি হয় এই কর্ম আমাদের ইমান মানে পারবে না আল্লাহ আমল সবই হোক কিন্তু আল্লাহ রসুলের খারাপ না হোক আল্লাহ রসুলের খারাপ যেন না হয় আর মেরে লোক নবীর সুন্দরের বিরুদ্ধে সেটা আমার দিব আল্লাহ তারা পার করে দিবে এই জন্য আল্লাহ রসুল বললে সাহাবা ইসলামকে বললে শুনো শুনো আত্মকি জমান তোমরা ওই জমানায় বাস করতে ধ্বংস হয়ে গেবা ইবাদত যদি আদায় করতে পারো সব যতই ছোট হোক না কেন ওই তোকে পূর্ণ করতে পারো আল্লাহ Hadis-i Manevat'ta girdi bozuldu. Sarı bu Allah bozuldu bozuldu. Arap dediği gelmezden bozuldu. Allah insana sıra bozuldu. Yanına bozuldu. Sırama haram. Abi Nuri'yle bozuldu manları. Yorum tek yorum indi. Var. Sebap olacak sırama haram. Yorum Allah. Allah. على يمين الكتاب والحلو كما الله حتى يكون গল্প হয় এই জন্য পাক্কা পাক্কা ইনশাল্লাহ আগে না পরে আগে ইনশাল্লাহ না ইনশাল্লাহ Bakka niyet böyle, yani hakimiyet bir daha. Huzurlu böyle tutulma. Ey Allah, bu hile. Kaçmaya gidiyor. Oturup bıraktıkız baba sana abi. Oturup bakıyorum. Şey. Allah yetiştirdiği asla bak. La yatırın bütün hesabına. Uçurup বুড়ার বুড়ার কত আমরা খবর আমার আগে আমি তো একটা বলি ওই ব্যক্তিকে কপাল করা আসলেও নাই ওই ব্যক্তিকে হতবাদা আসলেও নাই ওই ব্যক্তিকে জীবন খারাপ আসলেও নাই ওই ব্যক্তিকে অকৃতজ্ঞ আসলেও নাই যে আজাদ চেষ্টা করি আমার বন্ধুকে পায়ের মাথায় ঠেকায় আমার সবচেয়ে পরামর্শ করবে আমার সাথে কথা কথা বলবে এজন্যই আমি বলি অতি হতবাদার কেউ নাই অতি কপাল পোড়ার কেউ নাই অতি নিমখারামার কেউ নাই অতি অতিরিক্ত কেউ নাই আল্লাহ কুদরতি পাও পিঠা বৈঠা আছে অর্থাৎ সে মহাসের মাধ্যমে হাইয়া আল আসমালা হাইয়া আল আল আর আসমালা তুমি রাজ মুসলিম আর আমার আর্থে তোর নবীকে আমি জীবনে একবার আর্থে বলাইছি আমি পাঁচবার বলাইছি দুই জিনিসের বদলে আমার দোষ হবে আল্লাহর হুকুম আর নবীর আল্লাহ আপনাদেরকে কবুল করেন আমাকেও কবুল করেন রাষ্ট্র অনেক হয়ে গেছে কুটকুরুটি হলে মাফ করে আসবেন আল্লাহ আমাকেও বুঝলেন আপনাদেরকেও বুঝলেন